বলো আকাশের সীমানা কত দূরে সে কত দূরে মকা মদিনার দে সেথায় যেতে মোর মন দেওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন আর তো সহেনা আর সহেনা না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহেনা আর সহেনা না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে স্বপনে আমায় কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে দাও না দেখা তুমি দাও না মদিনা মদিনা মদিনা মদিনা সে থাই যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দেওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা এসেছিলে তুমি ধরা ধামে কোরআন নিয়ে আধার সবাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধাবে কোরআন নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধাবে কোরআন নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে শুয়ে আছো কত দূরে শুয়ে আছো কত দূরে মন বলে আছো মদিনায় মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে বোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে নূর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সে থাই যেতে মোর মন দিওয়ানা আর তো সহে আর সহেনা না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে আর সহেনা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সে থাই যেতে মোর মন্দিওয়ানা